ইবনু আব্বাস রদিল্লাহ তালান হতে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বলল আপনি কেন হামজা রদিল্লাহ তালাহু এর মেয়েকে বিয়ে করছেন না তিনি বললেন সে আমার দুধ সম্পর্কের ভাইয়ের মেয়ে বিশর জাবির বিন জায়দ থেকে অনুরূপ হাদিস বর্ণনা করেছেন